السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد نبی آلہ وصحبہ اجمعین بعد فقد قال المؤلف رحمہ اللہ تعالی ومن العبادہ الرجاء ودلیلہ ودلیل الرجاء قوله تعالی فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ودليل التوكل قوله تعالى وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين ودليل الرغبة والرهبة والخشوع قوله تعالى إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের জন্য সমস্ত ইবাদত বন্দী সালাত এবং সালাম নাজিল হুসেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর যিনি আল্লাহ পাকের বান্দা এবং তার রসুল যাকে আল্লাহ পাক রব্বুল্লাহ ওই রকমই তাঁর এবাদতের নির্দেশ প্রদান করেছিলেন যেমন আল্লাহ ফাকরাবুল আলমিন সকল মানুষকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং এবাদতের নির্দেশ দান করেছেন আমাদের আল সালাসা তিনটি মূলনীতি নামক কিতাবে ধারাবাহিক আলোচনা যে চলে আসছে তাতে গত সপ্তাহে যেখানে গিয়ে থেমেছিলাম তা হচ্ছে এবাদতের বেশ কিছু প্রকরণ বা ধরন এবাদতের বেশ কিছু প্রকরণ সম্পর্কে আলোচনা এবং সেগুলির কিছুর দলিলও পেশ করা হয়েছে তার মধ্যে শেষখানে যেখানে পৌঁছেছিলাম সেটা হচ্ছে আল্লাহর ভয় ভীতি খৌফ আল্লাহর ভয় ভীতি এবং কত প্রকারের ভয় এবং ভয় করা যে আল্লাহ পাকের এবাদত এ সম্পর্কে আলোচনা হয়েছে এবং এই ক্ষেত্রে বলেছি যে ভয় দুই রকমের এক হচ্ছে প্রাকৃতিক ভয় যা মানুষ বা মাখলুক সৃষ্টি সৃষ্টি হিসাবে যেগুলি বস্তু ক্ষতি সাধন করে থাকে সেগুলিকে ভয় করে থাকে এটা হচ্ছে প্রাকৃতিক ভয় এই ভয় আল্লাহ ফাকরাবুল আলমিনের এক মখলুকের আর এক মখলুককে বলে রয়েছে এটা শির্ক নাই প্রাকৃতিক ভয় আর আরেক ভয় হচ্ছে আর এক খফ হচ্ছে খৌফুল এবাদা এবাদতগত ভয় এমন ভয় ভীতি যেটা হচ্ছে এবাদত তো এবাদতগত যেটি ভয় করা সেটি আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি করা হয় সেটা হচ্ছে বড় শির্ক সেটা হচ্ছে বড় শির্ক এমন কিছু ক্ষেত্রে ভয় করা যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়া কেউ করতে পারে না যেমন যদি কোনো ব্যক্তি ভয় করে যে মানুষকে অথবা জিনকে যে আমাকে অসুস্থ করে দিবে ইয়ে আমার রোহ কেড়ে নেবে আমাকে মেরে ফেলে দেবে হ্যাঁ, অথবা আমার ছেলেকে মেরে দেবে এরকম ভয়গুলি এগুলো হচ্ছে অসাধারণ ভয় এগুলো হচ্ছে আবাদতগত ভাই তো এগুলি যদি আল্লাহ ছাড়া কারো সম্পর্কে এইরকম ধারণা করে যে আমাকে মেরে দেবে বা আমাকে অসুস্থ করে দেবে একে যদি খুশি না রাখি তাহলে আমার জান নিয়ে নেবে বা আমার ছেলে জান নিয়ে নেবে এগুলো হচ্ছে শির্কের ভয় এগুলো হচ্ছে শির্ক যেমন আমাদের দেশের মানুষরা জিনকে ভয় করে থাকে তারপরে কবিরাজ ওঝাকে ভয় করে থাকে এইরকম ভয়গুলি জাদুকরদেরকে ভয় করে যে জাদুকরকে যদি তার দাবি দাওয়া পূরণ না করি তা খুশি না করি তাহলে বান মেরে মেরে ফেলে দেবে এগুলো হচ্ছে সিরকি ভয় কবরকে ভয় করা মাজারকে ভয় করা মাজারে যদি না যায় এতদিন যেতাম তাহলে বাঁচতে দিবে না মেরে ফেলে দিবে অলিয়া উলিয়ে অসন্তুষ্ট হয়ে গেলে এগুলো সিরকি ভয় শয়তানকে ভয় করা ইত্যাদি ইত্যাদি এইরকম বহু ভয় রয়েছে আল্লাহ ছাড়া অন্যের এবাদতের ক্ষেত্রে এগুলি হচ্ছে শেখ সালেহুল ফৌজান হাফুজ বলছেন হাজা শিরকুন আকবর এগুলি হচ্ছে বড় শির্ক যেগুলো ইসলাম থেকে বের করে দেয় ইসলাম থেকে বের করে দেয় উদাহরণস্বরূপ আরো কিছু উদাহরণ উনি পেশ করেছেন বলছেন যে যেমন কেউ যদি ভয় করে যে আমি যদি অমক জায়গায় একটা খাসি না জবাই করি একটা মোরগ জবাই না করি তাহলে কি হবে আমাকে মেরে দেবে অথবা আমাকে অসুস্থ করে দেবে অথবা আমার ছেলে মেয়েকে কষ্ট দিবে যার ফলে আমাদের সে এক শ্রেণী কবিরাজরা বলে সাদা মোরগ জবাই করে না কালা মোরগ না হয় ওই সাদা খাসি না হয় কালো খাসি বলে না এইসব করে না অমুক জায়গাতে কিছু দুধ চিনি দিয়ে এসো পুকুরে অথবা নদীতে ইত্যাদি সব করে বা একটা কিছু জবাই করে পুঁতে দিয়ে চলে এসো কিছু খেতেও দেবেন না আপনাকে বলে যে একটা সাদা মোরগ জবাই করে অমুক জায়গায় পুঁতে দিয়ে চলে এসো কি জন্য না করলে তোমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে আমাদের সে বাচ্চাদেরকে যখন হাম হয় আমাদের অঞ্চলে এই শির কুফুরি আছে হাম যখন হয় এক এক সপ্তাহ থাকে তার হাম ভালো হাম বুঝেন হাম বুঝেন হ্যাঁ একটা হ্যাঁ তো যেটা চিকেন পক্স সেটা তো হচ্ছে আমরা প্যানশিয়া বলি ওটাকে পানির মতো হয় আর আর একটা হচ্ছে এর মতো ঘামাচি ঘামাচির মতো হয় জি হ্যাঁ সুন্দর ভাষায় হাম বললাম না আঞ্চলিক ভাষা তো আমাদের কোদা বলে আমাদের এলাকায় কোদা ওই ধানের জমিতে ছোট ছোট দানা হয়তো কোদা যে ওখান থেকে ওইগুলো কোদা বলা হয় হ্যাঁ হাম এই হাম ছ সাত দিন থাকে তারপর আমরা চোখের সামনে দেখেছি আমাদের দেশের বুড়ি মানুষরা বুড়ারা বলতো যে সাত রকম মিষ্টি নিয়ে আয় গনে গনে দুটা তিনটা করে হইলো সাত রকমের বাজার মিষ্টি নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে ওই ছেলেটা যাকে হাম হয়েছে বা ওই মেয়েটা যাকে হাম হয়েছে ওকে আগে মন ভরে খাওয়া যতটা খেতে চায় মানে ও খাচ্ছে মানে জিন খাচ্ছে জি হ্যাঁ এই কাজ যদি না করা হয় তাহলে অঙ্গহানি করবে অঙ্গ নষ্ট করবে কাউকে খোড়া করে দিবে টন্ডা করে দিবে না হয় চোখকানা করে দিবে এগুলো আকিদা এগুলি আমাদের দেশের বাঙালি সমাজের আকিদা বলছি কুফরিয়া সিরকি আকিদা বড় শির্ক জিনকে ভয় করা এমন নয় যে কাল্পনিক কথা হাওয়া হাওয়ার কথা হচ্ছে আমাদের এমন অবাস্তব কথা বলছি যে এরকম উদাহরণ দিয়ে শেষ করা যাবে না এখানে থেকে যাবো আজকে সবগুলি আবাদতের প্রকার শেষ করব এই জন্য শুরুখানে একটু বলে দিচ্ছি অথবা আমার ধন সম্পদের ক্ষয়ক্ষতি করে দিবে ইত্যাদি আদ সম্প্রদায়ের নবীর নাম কি ছিল হ্যাঁ হৌদ বলেছে হে হুদ তোমাকে আমাদের কিছু দেবদেবীর হ্যাঁ পক্ষ থেকে মার লেগেছে মার পড়া হয় হ্যাঁ আল্লাহর মার না কার মার দেবদেবীর মার হ্যাঁ হ্যাঁ অলিয়া উলিয়ার মার হ্যাঁ এই যে অলিয়া উলিয়া সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেছে যে মাজারে যেতে হবে না এই করতে হবে না সেই করতে হবে না আল্লাহ না করে এইরকম লোক যারা শিরকে শির বলে কবর মাজার পূজাকে শির বলে কুফরি বলে যদি অসুস্থ হয়ে যায় তো সমাজের লোক তাদের ইমান পুর আরো হারিয়ে ফেলবে বলে দেখ আসলই তো কথা হ্যাঁ যেগুলো দ্বিধাদ্বন্দ্বে ছিল যে কি যেন এগুলো শির্ক হইতে পারে আবার এটা ঠিক না ওইটা ঠিক তারা মুশরেক হয়ে যাবে হবে কিনা এক বড় পরীক্ষা আল্লাহ ফাকরাবুল আলম তাহলে এটা দেখলে হবে না যে বাহ্যিক ক্ষয়ক্ষতি হলে সেজন্য এই লোক ভুল পথে আছে দেখতে হবে যে কোরআনে ভাদিসে কি আছে রহমতুল্লাহ এই গুরুত্বপূর্ণ কথা আপনার লাভ হলো না লস হলো এই কাজটি করে এটা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন না যেটা হালাল না হারাম হ্যাঁ বরং কোরআন এবং হাদিসে এর বৈধতার দলিল আছে কিনা এর ভিত্তিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেমন মাজারে গেল মাজার থেকে আসার পরে ছেলে পেয়ে গেল এখন যদি বাস্তবকে সামনে রেখে চিন্তা করে যে আসলেই তো দিতে পারে দেখো দশ বছর ধরে ছেলে হয়নি বছর ছেলে হয়ে গেল এইভাবে বহু লোক মুশরেক হচ্ছে বহু লোক কি হচ্ছে মুশরেক হচ্ছে রোগ ভালো হচ্ছিল না হচ্ছিল না যে বছর মাজারে গেছে খাসি জবাই করেছে চাদর চড়িয়েছে বা গরু জবাই করেছে ওই বছরই রোগ ভালো হয়ে গেছে আল্লাহর পরীক্ষা এইরকম পরীক্ষা মুশ্রেকদেরকে আল্লাহ করে থাকেন এবং জাহান নামে পাঠিয়ে থাকেন যে নোয়াল্লিহ মাতা আল্লাহ যেদিকে যাবি যা কোরআনের ভাষা বলছি যেদিকে যাবি যা ধরে উচিত ছিল কোরআনে ওয়াহাদিসের দিকে ফিরে আসা তহিদ কাকে বলে শির কাকে বলে সন্ন্যত কাকে বলে বিদাত কাকে বলে নবীলাম সাহাবাইকারদের কি এই ধর্ম ছিল যে তারা আল্লাহ ছাড়া অন্যের কাছে কবর মাজার কাছে সাহায্য চাইতেন রোগের আরোগ্য আশা রাখতেন ইত্যাদি ইত্যাদি এইটা দেখার বিষয় প্রাকৃতিক ভয় যখন বললাম আবার ফিরিয়ে দিই যেমন সাপকে ভয় করে এখানে সাপ ভয় পাবেন না সবগুলি উধা হয়ে যাবেন এটা শির্ক হবে কি সব ক্ষতি করবে দংশন করবে বিচ্ছুকে ভয় করা হ্যাঁ দুশ্মন একজন অস্ত্র নিয়ে যদি চলে আসে ভয় করবেন না স্বাভাবিক অস্ত্র মানুষ ভয় করবে এগুলোকে শির বলা হয় না হচ্ছে প্রাকৃতিক ভয় যেমন গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলেন মুসা আলি সালাম হাতের লাঠি ফেলতে প্রথমবারে যখন সাঁপ হয়েছিল তখন তো ভাবতে পারেনি যে এটা আমার মজিজা বা সাঁপই হয়তো পালাতে শুরু করেছিলেন এটা তো শির্ক নয় মুসা মুসা আলি সালামকে শির করবেন তো এটা হচ্ছে প্রাকৃতিক ভয় প্রাকৃতিক রাতের অন্ধকারে গভীর অন্ধকার আমাদের দেশে লাইট নেই কিচ্ছু নেই অন্ধকার বাইরে যেতে ভয় লাগে বিদেশ থেকে যাওয়া মানুষকে ভয় লাগে চোর ডাকাত ভয় এটা কি শির হয়ে যাবে না শির্ক না স্বাভাবিক কারণ হ্যাঁ দুশ্মন আছে অথবা চোরডাকাত ডাকাত আছে গাড়ি আছে ইত্যাদি সেই জন্য এটা শির্ক নাই অসাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা এটা হচ্ছে শির্ক আর অসাধারণ ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ভয় করা এটা হচ্ছে তহিদ এটা হচ্ছে এবাদত তারপরের বিষয় হচ্ছে আশা আকাঙ্ক্ষা আর রাজা এবং এর দলিল প্রমাণ এটিও একটি গুরুত্বপূর্ণ এবাদত এবং এই এবাদতটি অন্তরের না জবানের না কাজের অঙ্গ প্রত্যঙ্গের আশা মানুষ আশা করে কি দিয়ে অন্তরে আশাটা থাকে ভিতরে আপনার আশা ছিল মনের মধ্যে তাহলে এটা হচ্ছে এবাদত কালবি হ্যাঁ হৃদয়ের এবাদত আল্লাহ পাক আলমিন সুরা কাহাফের আয়াত নম্বর একশো দশ সাদ করেছেন যে আশা একমাত্র অসাধারণ ক্ষেত্রে রাখতে হবে কার কাছে আল্লাহর কাছে সাধারণ ক্ষেত্রে আশা অন্যের কাছে রাখা যেতে পারে যেগুলি সাধারণত মানুষ বা কোনো সৃষ্টি করতে পারে কিন্তু অসাধারণ ক্ষেত্রে আশা কার কাছে রাখতে হবে একমাত্র আল্লাহর কাছে এটি হচ্ছে এবাদত আর আল্লাহ ছাড়া অসাধারণ ক্ষেত্রে যদি কারো কাছে আশা রাখেন তাহলে এটা হবে শির্ক এক কথায় এবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করলে ওর নাম কি শির্ক আল্লাহ পাকের সাদ করছেন ফেমান কানা সুতরাং শোনো যেই ব্যক্তি বা যারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের আশা রাখে যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হোক মোলাকাত হোক এবং আল্লাহ রব্বুল আলম সেখানে আমাকে প্রতিদান দেবেন হ্যাঁ নেক আমলের ভালো কাজের আর আল্লাহ রব্বুল আলমেন সেখানে আমাকে পুরস্কৃত করবেন জান্নাত দিয়ে জাহান্নাম থেকে রক্ষা করবেন এই আশা যদি কেউ রাখতে চাই এই আশাও আছে আর আশা যখন আছে তার মানে তার আগে বিশ্বাস আছে এজন্য কেউ কেউ এর ব্যাখ্যা করতে বলছে যার বিশ্বাস আছে তো শাব্দিক অর্থ ইয়ার্জু মানে বিশ্বাস করা নয় কি করা রাজা এরজমান হচ্ছে আশা আকাঙ্ক্ষা করা তো আশা কখন রাখে যখন বিশ্বাস থাকে তো আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের প্রতি বিশ্বাস আছে যে তিনি দেবেন হ্যাঁ সৎকর্মশীল ভালো মানুষকে উত্তম বদলা এবং তার সাথে সাথে বিশ্বাসের সাথে সাথে কি আছে আশা আছে যার আশা আছে যে তার রবের সাথে মোলাকাত হোক সাক্ষাৎ হোক ভালো অবস্থায় আল্লাহ পুরস্কৃত করুন ফালিয়ামাল আমাল আনসো আলিহা সে হাত গুটিয়ে বসে থাকলে হবে না হ্যাঁ সে শুধু আশা করেই শুধু ক্ষান্ত হলে চলবে না কি করতে হবে ফালি আমাল আমাল আনসো আলিহা সে যেন ভালো কাজ করে সৎকর্মশীল হয় তাহলে যেগুলিকে নেক কাজ ভালো কাজ বলা হয়েছে সেগুলি করতে হবে অন্তরের ভালো কাজ জবানের ভালো কাজ অঙ্গ প্রত্যঙ্গের ভালো কাজ ধন সম্পদ দিয়ে ভালো কাজ ভালো কাজ করতে হবে আল্লাহর হকের ক্ষেত্রে ভালো কাজ মানুষের হকের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে ভালো কাজ ভালো কাজ করতে হবে ওয়ালায়ুশরেখ বেবাদাতে রব্বে আহাদা আর তার প্রতিপালকের সাথে কোন কাউকে যেন শরিক না করে শরিক না করে আর ভালো কাজ করে তাহলে ইতিবাচক এবং নেতিবাচক ইতিবাচক আর নেতিবাচক দুটোই লাগবে আমি শিরিক করি না এটা যথেষ্ট নয় এটা জরুরি একটা দিক কিন্তু আর দিক হচ্ছে আমি এবাদত করি পাঁচ অক্ত নামাজ পড়ি শিরিক করি না তাহলে মুসলিম হইতে পারবেন দুটোর একটা থাকলে মুসলিম হইতে পারবেন না পাঁচ অক্ত নামাজ পড়ে একজন কিন্তু শিরিক করে মুশরিক কারণ কিছু এবাদত আল্লাহকে দেয় কিছু এবাদত অন্যকে দেয় তো মুশরিক সে আর আরেকজন লোক হ্যাঁ ফরজ করে কিন্তু হারাম থেকে বাঁচে না বাঁচে না হয়তো বা হারাম থেকে বাঁচে কিন্তু ফরজ কাজ করে না হারাম থেকে বাঁচে কিন্তু ফরজ কাজ করে না প্রথমটাও কি বললাম উদাহরণ যে নামাজ পড়ে হয়তো ফরজ কাজগুলি করে কিন্তু গনা থেকে বাঁচে না সবচেয়ে বড় গনা হচ্ছে শির্ক এটা মুসলিম হরজন যথেষ্ট না মুসলিম হইলই না বরং কারণ শির্ক আছে তার এতে আর অন্য অন্য পাপ থাকলে সে ফাঁসে মুসলিম শির্ক মুক্ত থাকে আর অন্য পাপ থাকে তাহলে আর আরেকটা এর বিপরীত উদাহরণ আর একজন লোক হ্যাঁ গোনা থেকে বেঁচে আছে শির করে না এইরকম গোনাগুলি থেকে বেঁচে আছে না হারাম থেকে বেঁচে আছে গোনাবো নয় গোনা তো আবার ফরজ ছাড়াও গোনা বলবেন যে হারাম থেকে বেঁচে আছে কিন্তু ফরজ আজবগুলি আদায় করেন না সেও মুসলিম নয় যদি ইমান ভঙ্গকারী বিষয় বিষয়টি যেমন নামাজের বিষয় তার ইমান ভঙ্গ করবে আর না হলে ইমানের বড় ধরনের ক্ষতি করবে যাতে শাস্তির সম্মুখীন হইতে হবে এই জন্য দুটো জিনিস এখানে বলা হয়েছে যেমন দুটো জিনিস রয়েছে তেমন এখানে রয়েছে ফালি আমাল আমালান সোয়ালে ইতিবাচক আর ওয়ালা ইউসেক বেবাদ তরব্বেহি আহাদা নেতিবাচক হ্যাঁ আর না দুটোই থাকতে হবে এখানে একটি জিনিস আমাদের এই বিষয়ে আশার ক্ষেত্রে জরুরি সেটা হচ্ছে যে শুধু আশা যথেষ্ট নয় বরং তার সাথে সাথে আমল আবশ্যক এটা কোন অংশ থেকে জানতে পারলেন এই দুটো কথা ফামান খান ইয়ারজুল রব্বি তাহলে আশাও রাখতে হবে আর ফালি আমল আমার সলেহা আশার সাথে সাথে কি করতে হবে কর্ম করতে হবে আশা আছে আমি ধনী হব সুখী হব হ্যাঁ সুখী পরিবার গঠন করবো আর কাজকর্ম করেন না আমল করছেন না হ্যাঁ কাজ করছেন না হবে দুনিয়ার ক্ষেত্রে যেমন হয় না শুধু আশা রেখে তেমনি দিনের ক্ষেত্রেও শুধু আশা যথেষ্ট আশার সাথে সাথে কি করতে হবে ফলে আমাল আমালান সলেহা আমাল সলে কাকে বলে আমালান সলেহান এটা কাজের যোগ্য আমল সলে যদি এই পানিটাই ডেট থাকে তো বলে হাজার সলেহ মানে ব্যবহারযোগ্য কাজের যোগ্য আর যদি এক্সপায়ার হয়ে যায় বা পচা সরা গন্ধ থাকে তাহলে গায়ের সলে এক্সপায়ারি ডেট যেটা ওকে দেখবেন ওতে আরবিতে কি লেখা থাকে এনতাহু সালাহিয়া সালেহ থেকে সালাহিয়া লেখা থাকে অযোগ্য এখন অথচ জিনিসটা আছে অযোগ্য আপনার আমল থাকলেই হবে না তাই আমলটাকে সলে করতে হবে আমলকে যদি সলে করতে হয় তাহলে আপনি নাকি পাবেন যদি সলে করতে পারেন তাহলে ওর প্রতিদান দুনিয়া আখেরাতে পাবে না যদি সলে না হয় তাহলে আখেরাতে কিছু পাবেন না বোঝা গেছে আমল সলে হওয়ার জন্য কি কি শর্ত দুটি শর্ত প্রথম শর্ত হচ্ছে এখলাস তৌহিদ একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি হইতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে এত্তেবা বা মোতাবাত বা তার বাংলায় হচ্ছে অনুসরণ একমাত্র রসুল সাল্লামের তরিকাই হইতে হবে তার পদ্ধতি অনুযায়ী হইতে হবে তার মতো নামাজ হইতে হবে তার মতো রোজা হইতে হবে তার মতো হজ হইতে হবে তার মতো উমরা তার মতো জিকির হইতে হবে তার মতোই দূরত হইতে হবে আপনার বানানো দূরত হলে হবে না হ্যাঁ আপনার মুরব্বীদের তরিকা দুরুদ আর জিকির করলে হবে না ওই নবীর তরিকায় আসতে হবে নবীর তরিকে আসতে হবে দুটো শর্ত এই দুটো শর্ত এখানে রয়েছে এই দুটো শর্ত আয়াতে রয়েছে ফালিয়ামাল আমালান সলেহানের তফসির মুফাসরিনগণ বলেছেন ফজাইল ইবিন আয়াজ থেকে বর্ণিত রয়েছে তিনি বলেছেন এই মোয়াফেকান সওয়াবান মোয়াফেকান লিসন্না সন্ন্যতের অনুকূলে হইতে হবে নবীর তরিকায় হইতে হবে এটা হচ্ছে সলেহান বেবাদে তরফ মানে থাকতে হবে যেন না থাকে আমলে তাহলে এই দুটো অংশ থেকে এবাদত কবুল হওয়ার বা আমল কবুল হওয়ার যে দুটো শর্ত এই দুটো কথা এই দুটো অংশ থেকে আয়াতের বেরিয়ে আসে বোঝা গেছে কেউ যদি জিজ্ঞেস করে যে আমল কবুল হওয়ার জন্য দুটো যে শর্তের দলিল কি আয়াতটি উল্লেখ করাই যথেষ্ট আপনার জন্য ঠিক আছে তৃতীয় এবাদত এখানে আজকের আলোচনা এর আগে অনেকগুলি এবাদতের প্রকরণ সম্পর্কে আলোচনা আছে অদালিল তওয়াক্কল সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভরসা করা আস্থা ভরসা করা বলছেন লেখক কৌলহ তাল এর দলিল হচ্ছে মহান আল্লাহর বাণী কোরআনে কেরিম অনেক আয়াত রয়েছে রসুল্লাহ অনেক হাদিস হচ্ছে আল্লাহর প্রতি ভরসা সম্পর্কে আস্থা সম্পর্কে তাওয়াক্কুল সম্পর্কে কিন্তু একটি আয়াত আল্লাহাক বলছেন ওয়াল আল্লাহ ফাতাওয়াক্কালু ইনকুন্তুম মুমিনিন তোমরা আল্লাহর প্রতি ভরসা করো যদি তোমরা কি হও মমিন হও তাহলে বোঝা গেল যে যদি তোমরা আল্লাহর প্রতি একমাত্র ভরসা না করো তাহলে মমিন হতে পারবে না ইনকুন্তুম মুমিনিন যদি আপনাকে বলে আপনি যদি মুসলিম হন তো এই কাজটা করবেন তার মানে এই কাজটা না করলে আপনি মুসলিম নন এই কথাটা যখন আসলো আজকাল ফেসবুকের হ্যাঁ ইউজারদেরকে বলছি ফেসবুকের মুফতিদেরকে বলছি মুফতিও না জাহেল মূর্খরা বলে একটা শির বিদাতি কথা বলছে আপনি যদি মুসলিম হন তাহলে এটা অবশ্যই জনকে পাঠাবেন অথবা এটাকে শেয়ার করবেন তো লাইক দেওয়া যথেষ্ট আপনি যদি মুসলিম হন তো লাইক দেওয়া যথেষ্ট আপনি শেয়ার করবেন তারপরে ওই বিদাতিরা কিছু পম্ফলেট ছাপিয়ে বিদাতি পম্ফলেট ছাপিয়ে বিতরণ করতো যদি আপনি মুসলিম হতে লেখা যদি মুসলিম হন তাহলে দশ কপি কমপক্ষে আপনি করবেন এটা বিতরণ করবেন তার মানে আপনি কি বলতে চান যে যে এটা করলো না হ্যাঁ বিতরণ করলো না অথবা শেয়ার করলো না সে মুসলিম থাকলো না এই অধিকারটা আপনাকে কে দিল আরে আল্লাহ কোরআনে বলছেন ঠিক আছে কারণ আল্লাহ জানেন যে কে মুসলিম কে মুসলিম নয় কিন্তু তোমার কাজটা না করলে মুসলিম হবে না এটা গিয়ে পেলে সুতরাং এই ধরনের কথা বাড়াবাড়ি নাজাইজ কথা হারাম কথা যে আপনি এই কাজ যদি মুসলিম হতে চান বা মুসলিম হন তো এই কাজটা করবেন বলো আপনার জন্য জায়জ নাই এ অধিকার আপনাকে আল্লাহ দেয়নি আল্লাহাক বলছেন যে তাওয়াক্কল হচ্ছে এবাদত ভরসা করা হচ্ছে এবাদত সুতরাং একমাত্র আল্লাহর প্রতি ভরসা করো যদি আল্লাহর প্রতি ভরসা না করো তো মমিন থাকবে না ইনকুন তো মমিন মমিন মুসলিম যদি হও তাহলে আল্লাহর প্রতি ভরসা করো এটা আল্লাহর অধিকার আল্লাহ কোরআন এখানে যে কথাগুলি বলেছেন অথবা তাঁর রসুল হাসান বলেছেন সেগুলি হচ্ছে শরীয় সেগুলি হচ্ছে দিন হ্যাঁ কে মমিন কে মমিন নয় এটা বলবেন কে হয় আল্লাহ পাক বলবেন অথবা বলবেন আর আপনি আমি মন গড়া বলবো বিনা দড়ি ডাটে চলবেন হ্যাঁ এইরকম আয়াত পেশ করে দেন হাদিস পেশ করে দেন আর বলেন যে আপনি যদি মুসলিম থাকতে চান তো এই কাজটা করেন তাহলে ঠিক আছে মুসলিম থাকতে চান তো নামাজ পড়েন ঠিক আছে কিন্তু আপনার একটা শিয়ার করতে হবে না হলে দেন আয়াত যে এটা শেয়ার না করলে মুসলিম থাকবে না মূর্খামি এগুলো আমাদের মুসলিম সমাজে তাওয়াক্কলে চলে আসলাম কিন্তু আমল কবুল হওয়ার বিষয়টিতে একটি গুরুত্বপূর্ণ কথা আছে যেটা এর আগে যদিও বিভিন্ন আলোচনায় উল্লেখ করেছি কিন্তু অনেক নতুন ভাইরা আসছেন জিজ্ঞেস করছি আপনাদেরকে যদি আমল কবুল হওয়ার যে শর্ত রয়েছে কয়টি শর্ত বললেন দুটি শর্ত ঠিক না তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে কার জন্য হইতে হবে একমাত্র আল্লাহর জন্য যদি এই শর্ত আপনার মধ্যে না থাকে তো আপনার আমলটা কি বাতিল বলবেন না শির বলবেন একমাত্র আল্লাহর জন্য করতে হবে আপনি আল্লাহর জন্য করেন অন্যের জন্য করেন শেষদা একমাত্র আল্লাহ আল্লাহকে করতে হবে দোয়া একমাত্র আল্লাহর কাছে করতে হবে ছেলে মেয়ে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আপনি আল্লাহর কাছেও চাইছেন আর অলির কাছে মাজারও চাইছেন তাহলে এই কাজটা হচ্ছে শিরকার যে এই কাজটি করলো সে হচ্ছে মুশ্রিক আর মুসলিম মাহিদ থাকলো না দ্বিতীয় শর্ত কি ছিল আমল কবুল রসুলের তরিকায় হইতে হবে কেউ যদি কিছু কাম রসুলের তরিকায় করছে কিছু কাজ কাম মুরব্বীদের তরিকায় করছে বিনা দলিল কিন্তু দলিল না থাকলে কি হবে আমাদের মুরব্বীরা অনেক বুঝেছেন তারা বুঝেন ইসলাম এটা দলিল তাদের তাহলে ওর আমলকে কি বলা হবে বেদাত বলা হবে ওই ব্যক্তিকে কি বলা হবে বেদাতি বুঝেছেন জি এক প্রথম শর্ত যদি না থাকে তাহলে ওই ব্যক্তি মুশরেক আর কাজটি শেরিক আর দ্বিতীয় শর্ত যদি না থাকে তাহলে ওই কাজটি বেদাত আর ওই লোকটি বেদাতি আল্লাহর প্রতি ভরসা জি এই ভরসা অন্তরের কাজ এটা ভরসা তওয়াক্কল কাকে বলে বলছে আত্মফিজ আল্লাহকে সঁপে দেওয়া সঁপে দেওয়া বুঝেন তো না আল্লাহ আমার এই ছেলেটা তোমাকে সঁপে দিলাম মানে তুমি হেফাজত করা কিন্তু আমাদের দেশের লোকেরা ওই মেয়েকে বিয়ে দিয়ে পাঠায় পাঠায় ওর সময় কী বলে জানেন মেয়েটা কে ধরে ওই জামাইকে বলে যে তোমাকে আমার মেয়েটা সঁপে দিলাম অথবা ওই বিআই আছে বিআইকে বলে বা বিআইনকে বলছে বিআইন এটা যে আমার মেয়েটা এখন তোমাকে সঁপে দিলাম এটা কথা বলা যায় না মোটেই না আল্লাহকে সঁপে দিবেন কারণ তৎকল কাকে বলে ভরসা কাকে বলে তফবিজ সঁপে দেওয়া অল এতেমাদ আর আস্থা ভরসা করা কার ওপর আল্লাহ যদি ওখানে একটু ঠিক করে বলেন তাহলে হয়তো তার বৈধতা আসতে পারে আল্লাহকে সেপে দিলাম এবং আপনার বাড়ি পাঠিয়ে দিলাম ঠিক আছে আল্লাহকে সেপে দিয়ে হ্যাঁ আপনার সাথে ধরেই দিলাম ঠিক আছে হ্যাঁ কাকে সঁপবেন আপনি আমরি এলাল্লাহ এটা আল্লাহ আমি আমার সমস্ত বিষয় কাকে সবছি আল্লাহকে সবছি যদি আপনি কোনো মানুষকে কোনো কিছু করার দায়িত্ব দেন যে ভাই আপনি খোবার যাচ্ছেন অমুক জিনিসটা আমার জন্য কিনে নিয়ে আসেন তো ওর উপরে ভরসা করলেন না আপনি যে কিনে এনে দিবে করলেন না করলেন না আমরা এগুলো তো রাত দিন অহরহ করি হ্যাঁ যান আমার পাসপোর্টটা নিয়ে যান আর ওই ভিসার পেপারটা নিয়ে যান আপনি ভিসাটা লাগিয়ে নিয়ে আসবেন ওর উপর ভরসা করলেন না যে ও ভিসাটা লাগাবে তো এটা যায়জ না যায়জ নয় হ্যাঁ তো এটা তওয়াক্কল হয় না হ্যাঁ ভরসা যদি বলেন তো তওয়াক্কল এটা কি তওয়াক্কল এটা তওয়াক্কল না আরবি ভাষাটা শুনে রাখেন খুব সুন্দর শেখ সরফ ফাজান বলেছেন এটা তাওয়াক্কল না এটা তৌকিল হ্যাঁ কাউকে উকিল বানানো তাওয়াক্কুল মানে ভরসা করা আস্থা করা আর এটা একমাত্র আল্লাহর জন্য বোঝা গেছে কিন্তু তৌকিল মানে নিজের কাজ অন্যের ওপর ন্যস্ত করা হ্যাঁ কোন একটা কাজ হাসিল করতে হবে যেমন উকিল ধরছেন আপনারা কোর্টে গিয়ে কেস টেসের ক্ষেত্রে উকিল ধরছেন হ্যাঁ বা এই কাজটা করার জন্য উকিল ধরছেন আমার এই একামাটা ট্রান্সফার করার জন্য তানাজলের জন্য অথবা যেগুলোকে এখানে বলা হচ্ছে আপনার পেশাটা চেঞ্জ করার জন্য ধরছেন না ধরছেন একজনকে একটা অফিস কথা হচ্ছে তো উকিল ওকিল ওকে ওকিল বলা হচ্ছে এজেন্ট আমার একটা কার লাগবে জাপান থেকে এনে দিবে তো ওকিল ওই যে এজেন্ট বলা হচ্ছে এগুলোকে এজেন্সি বলা হচ্ছে না এজেন্ট হ্যাঁ তো তো এটাকে তৌকিল বলা হয় এটা তাওয়াক্কল নাই ওর উপরে ভরসা করেনি ভরসা কার উপর আছে আল্লাহ আর এর উপরে তৌকিল মানে একে এই দায়িত্বটা ন্যস্ত করেছে যে কাজটা তুমি করে দেবে আমার তৌকিল করার প্রমাণ রয়েছে তৌকিলের বই অন্যকে নিজের কাজের দায়িত্ব দেওয়া যে কাজটা আমার করে দিও এটা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে রয়েছে বলছে আলা রমজানের যোগান দেওয়ার জন্য দেওয়ার জন্য দেখাশোনার জন্য আমাকে রসুল্লাহ ওকিল উকিল বানিয়েছেন ওকালা শব্দ হয়েছে তাওয়াক্কল আউকাফলাম আছে আর তৌকিল আউকাফলাম আছে কিন্তু তৌকিল অন্তরের এবাদত এগুলির দলিল আল্লাহ পাক বলেছেন আম্বিয়া এবং রসুলগণ সম্পর্কে সুরা আম্বিয়ার আয়াত নম্বর নব্বই ইন্নাহম কানু ইসারে ও নাফিল খায়রাত আম্বিয়া রসুলগণ তারা নেকির কাজগুলিতে ভালো কাজগুলিতে তারা প্রতিযোগিতা করতেন ওয়াদ ও নানা রাগাবা ও রাহাবা আর তারা আগ্রহের সাথে আর ভয়ের সাথে আমাকে ডাকত আল্লাহ বলছেন আল্লাহর বাণী তারা কি করতো আমাকে ডাকতো আনা খাসেইন এবং তারা আমার সামনে বড় বিনয়ী ছিল তিনটি কথা বলা হয়েছে রাগাবান আগ্রহী রাহাবান ভয় ভয় আগ্রহ থাকে যে আল্লাহর কাছে পাবো আবার ভয়ও থাকে যে কি জানি কোন পাপের জন্য আল্লাহ ধরে না নেন এটা হচ্ছে মমিনের জীবন আপনি যখন নেকির কাজ করবেন তখন কি করবেন আল্লাহর কাছে আশা রাখবেন কিন্তু নেকির কাজ করতে করতেই যে কখনো ভুল ভ্রান্তি হচ্ছে সে যেন সবসময় অন্তরে ভয় থাকতে হবে যে কি জানি আল্লাহ ধরে না নেন এই পাপের কারণে এই অন্যায়ের কারণে এই যে আমি আমার স্ত্রীকে গাল দিয়ে চলে আসলাম হ্যাঁ এই যে আমি এখানে একটু ঝগড়া করে চলে আসলাম এখানে একটা ফাহেস খারাপ কথা বলে চলে আসলাম হ্যাঁ কি জানি আল্লাহ ধরে না নেন ঠিক আছে জি তো গোনার ক্ষেত্রে ভয় রাখতে হবে যে কখন এর অনিষ্ট আমাকে স্পর্শ না করে আর নেকি করে আল্লাহর কাছে কি করতে হবে আগ্রহী হইতে হবে কল্যাণের ক্ষেত্রে এ হচ্ছে রাগবাত এবং রাহাবাত আর খুশু হচ্ছে অন্তরে বাদত অন্তরে নমনীয়তা আসা নিজেকে ছোট মনে করা নিজেকে হীন কমজোর মনে করা এগুলো হচ্ছে খুশুর অর্থ খুশু হচ্ছে অন্তরের গুণ ভিতরের গুণ আর খদু খদু হচ্ছে শরীরের গুণ যার ভিতরে খুশু আছে বিনয় আছে তার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক অবস্থাতেও নমনীয়তা আসবে বুক ফুলে চলবে না অহংকার দেখাবে না এটা হচ্ছে বাহ্যিক যে আপনার অবস্থাটা এটা হচ্ছে খদু খাদা ইয়াখদাও এই আয়াত দ্বারা কি বোঝা গেল যে আম্বিয়া রসুলগণ আল্লাহর নিয়ামতের আগ্রহী ছিলেন আল্লাহ রাজাবকে ভয় করতেন আর তারা হ্যাঁ বিনয়ী ছিলেন তারা তাদের মধ্যে খুশু ছিল বিনয়ের এবাদত ছিল অন্তর বড়ই বিনয়ী তাদের আর একটি আয় দেখেন সুরাতুল ইসরা সুরাবানিস আয়াত নম্বর সাতান্ন উলাইকাল্লাযিন ইয়াদুনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা যারা নেক লোক ওলি আউলিয়া পরেশগার লোক যাদেরকে এক শ্রেণীর লোকেরা মনে করে যে এরা আল্লাহর কাছে পৌঁছাবে আর আল্লাহর কাছে ওরা পৌঁছে ওরাই তো আল্লাহকে ভয় করে ওরা আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে কি আগে যেতে পারে কে কত আগিয়ে যেতে পারে আইহম আকরাব যে তাদের মধ্যে কে অধিক নিকটবর্তী হইতে পারে আল্লাহ পাকের ওয়ারজুন রহমাতাহু এবং আল্লাহ রহমতের তারাও আশা করে ওয়াখাফুন আজাব আল্লাহর আজাবকে তারা ভয় করে কারা নেক লোকেরা আল্লাহর আজাবকে ভয় আম্বিয়া রসুলগণ সবচেয়ে বেশি নেক তারা আল্লাহর আজাবকে ভয় করতেন আম্বিয়া রসুলগনের উম্মতরা সাহাবাই কেন সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন আম্বিয়া রসুলগনের পরে আর আল্লাহর নিয়ামতের রহমতের তারা বড় আশা রাখতেন এবাদত কি তাহলে করতে হবে এই দুটো ডানা নিয়ে এবাদত বন্দী করবেন আল্লাহ পাখের দুটো ডানা নিয়ে পাখির যেমন দুটো ডানা থাকে একটা ডানা হচ্ছে এবাদত বন্দী করে আল্লাহর কাছে আশা রাখবেন আল্লাহ আমার গোনা মাফ করবেন আল্লাহ আমাকে জান্নাত দেবেন আশা আশা পাঁচ অক্ত নামাজ পড়লাম রোজা রাখলাম জাকাত দিলাম হজ করলাম উমরা করলাম নেক কাজ করছি আল্লাহ আমার গোনা খাতা মাফ করবেন আল্লাহ আমাকে দুনিয়া শাস্তি দেবেন না আল্লাহ আখেরাতে শাস্তি দেবেন না আশা আর ভয়ও রাখবেন হ্যাঁ যে আল্লাহ যদি ধরে নেন তাহলে আমার উপায় নেই হ্যাঁ ঠিক আছে আর একটা ডানা হচ্ছে ভয় থাকা জি নব্বে আন্নি আনাল গাফুর ও আন্না আজাবি হল আজাবুল আলিম আল্লাহ বলছেন আমার বান্ধবদেরকে জানিয়ে দাও যে আমি গাফুর এবং রাহিম মার্জনাকারী আর বড় দয়ালু কিন্তু এটাও জেনে রাখো যে আন্না আজাবি হল আজাবুল আলিম আমার আজাও বড় শক্ত আজাবকে ভয় করতে হবে আর আল্লাহ যে গাফুর রহিম এই আশাও রাখতে হবে এই আয়াতগুলিতে আম্বিয়া রসুলগণের আখলাক চরিত্রে এবং কোরআনের আয়াতে যে দুটি আয়াত তিনটি আয়াত বললাম এতে সুফিবাদের খণ্ডন রয়েছে সুফিবাদ কি শিক্ষা দেয় সুফিবাদ শিক্ষা দেয় যে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর ইস্কে কিসে ইস্ক মানে আল্লাহর প্রেমে তাদের কাছে হ্যাঁ শরীয়তের ভাষায় যদি বলতো তো মহাব্বত বলতো কিন্তু এরা তো শরীয়তের ভাষা ব্যবহার করবে কোরআন হাদিসের ভাষা ব্যবহার করা তৌফিক হয়নি বিদারপন্থীদেরকে এরা ইস্ক ব্যবহার করেছে যা কোরআনের কোনো আয়াতে নেই যে আল্লাহর ইস্ক আছে আর আশেকে রসুল হয় আশেকে এলাহি হয় আর না নবীর কোন হাদিসে আছে যে বান্দা আল্লাহর আশেক হবে একটি হাদিস দেখার তো দেখি এই বিদাতিরা যারা বলে যে আশেকে এলাহি আর আশেকে রসুল ছেলেদের নাম রাখে এ হয়েছে হ্যাঁ, আশেখ খোদা বা আশেকের আল্লাহর ইস্কে মেতে আছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কোনো দলিল নাই বিদাতিদের তারপরে এই বিয়াদই ভাষা ব্যবহার করে ইস্ক হলো প্রেম আসলে যৌন সম্পর্কীয় প্রেম ভালোবাসার ক্ষেত্রে ইস্ক শব্দটি ব্যবহার হয় সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক স্ত্রীর সাথে যে আপনি প্রেম বিনিময় করছেন ভালোবাসা এটাকে ইস্ক বলতে পারেন আমি স্ত্রীর পাগল স্ত্রী ছাড়া থাকতে পারি না আমার স্ত্রী আমাকে ছাড়া থাকতে পারে এই ক্ষেত্রে ইস্ক শব্দটা প্রযোজ্য আর যারা অবৈধ প্রেমে আছে কোনো মেয়ের কোনো ছেলের এটাকে ইস্ক বলা হয় কিন্তু পবিত্র ভালোবাসার ক্ষেত্রে কখনো ইস্ক ব্যবহার হয় না আমি বাপের সাথে বাপের আশেক মায়ের আশেক বোনের আশেক এইরকম কথা কোথাও ব্যবহার হয় না কিন্তু এই বিয়াদবগণ কার ক্ষেত্রে ব্যবহার করেছে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করেছে রাসুলের ক্ষেত্রে ব্যবহার করেছে এরা কি বলে এদের বেয়াদবির কথা বললাম উপরন্তু এরা বলছে যে আল্লাহর প্রেমে শুধু কি করতে হবে এবাদত করতে হবে আল্লাহর আজাব ভয় করতে হবে না আর আল্লাহর জান্নাতেরও আশা করতে হবে না তাহলে এরা নবীর নবীদের রাস্তায় আছে না অন্য রাস্তায় নবীরা জান্নাতের আশা করতো রহমতের আশা করতো আর আল্লাহ রাজাবকে ভয় করতো এটা হচ্ছে নবীদের আদর্শ আর সুফিদের আদর্শ পীরদের আদর্শ মরিদদের আদর্শ হচ্ছে আল্লাহর প্রেমে এবাদবন্দি করতে হবে আল্লাহর জান্নাতের আশাও করবেন না আর জাহান্নামকে ভয় করবেন না এতেই ক্ষান্ত না বলছে যারা জান্নাতের আশায় এবাদত করবে তারা শিরিফ করলো কারণ তাদের উদ্দেশ্য জান্নাতের দিকে চলে গেল যারা জাহান্নামকে ভয় করবে তারা শিরিক করবে যেই ভয়টা শির্ক সেই ভয় তাদের মধ্যে মজুদ কবর মাজারকে ভয় করে পীরকে ভয় করে অমুককে ভয় করে তমককে ভয় করে বোঝা গেছে যেগুলো শির্ক সেগুলো তো ডুবে আছে আর যেটা কোরআনের লক্ষ্য উদ্দেশ্য যে তুমি জান্নাতের আশায় আর জাহান নামের ভয় এবাদবন্দি করো এই কথা অস্বীকার করে তারা কোরআনকে অস্বীকার করলো না করলো না কোরআনকে অস্বীকার করলে কি থাকে বলেন শুধু বেদাতি থাকে তো শেখ সাল ফজল তাই বলছেন যে অফিহা রদ্দুল আল্লাহ সুফি আল্লাহ আবুদুল্লাহ রাগাবাতান ফি সব আল্লাহর কাছে নেকির আশা ইবাদত করি না নেকির ধার ধারি না আর কি ওয়ালা খৌফান মিনে কাবি আল্লাহর সাজারও পরোয়া করি না কি সাজা দিবি না দিবে পরোয়াই করি না ওই ভয়ে ইবাদত করি না কত ভণ্ডামি কথা কত কোরআন বিরোধী কথা বোঝা গেছে এই জন্য রাবিয়া বাসের কিসা আছে যে একদিন এক হাতে কি নিয়েছে এক লোটা পানি আর এক হাতে একটু আগুন নিয়েছে যে ছোটাছুটি করছে দৌড় দিয়েছে রাস্তাঘাটে তখন সবাই জিজ্ঞাসা করি ব্যাপারটা কি ব্যাপারটা কি হাল্লার বলিয়া রাবে বাসরি আমাদের দেশে তো এ কি তো বলছে আজকে যারা এই শির করে তাদের শিরকে নিশ্চন্ন করে দেব কি ওটা বলছে যারা জান্নাতের আশায় এবাদত করে ওদের আশাকে নিরাশায় পরিণত করব আর যারা জাহান্নামের ভয়ে এবাদত করে ওদের আশাকে নিরাশায় পরিণত করব কেমন করে বলছে ওই এক লোটা পানি দিয়ে জাহান্নামকে নিমিয়ে দেবো আর ওই একটু আগুন দিয়ে জান্নাতকে জ্বালিয়ে ছাড়ফাক ছাড়খাড় করে দেব এগুলো ইসলাম কোরআন বিরোধী কথা না আর এগুলো কিচ্ছা কাহিনী আমাদের দেশের ওয়াজ মাহফিলের ওয়াজ এগুলোকে ইসলাম বলা হয় আর একটি এবাদত হচ্ছে আল খাসিয়া ভয়ভীতি কিন্তু জ্ঞানের সাথে এলমের সাথে এর দলিল দলিল খাসে কৌল তার মহল্লার ফালা তাকসাউহম ওয়াকসাউনি আল্লাহ সুরাহ বাকার আয়াত নম্বর একশো পঞ্চাশে বলছেন তোমরা তাদেরকে ভয় করিও না আমাকে ভয় করিও খাসিয়াত কেউ কেউ বলেছেন যে সেটা ভয় কে বলা হয় তবে ওইটা ভয় চাইতে খফ খফ যে ভয় তো দুটোই কিন্তু আরবিতে যে খফ এ খফ চাইতে বেশি খাস বেশি খাস খাস আম তাহলে তাহলে খফটা হচ্ছে আম ব্যাপক অর্থ যে কোনো ভয়কে বলা হয় আর খাসিয়াতন বিশেষ ধরনের ভয় ভীতিকে বলা হয় তো কোন ধরনের একদল বলছেন যে যেই ভয় ভীতির সাথে জ্ঞান আছে আপনি জান্নাত সম্পর্কে জানছেন জাহান্নাম সম্পর্কে জানছেন আল্লাহ আজাব সম্পর্কে জানছেন হ্যাঁ আখেরাতের পরকাল কিয়ামত সম্পর্কে জানছেন এলিম হাসিল করেছেন তারপর ভয় করছেন আর একজন মূর্খ লোকের ভয় দুইজনের পার্থক্য আছে একজন লোক কোরআন এবং হাদিসের আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাক ধরবেন হিসাব আর আরও কেয়ামত হাসর মাঠের অবস্থা পড়াশোনা করে ভয় করে আর একজন কিছুই জানে না জাতিতে মুসলমান এমনিতে আল্লাহকে ভয় করে দুটো পার্থক্য আছে না তো যেই ব্যক্তি না জেনে ভয় করে তার ভয়টা খফ আর যে ব্যক্তি জেনে শুনে এলেম হাসিল করে ভয় করে তার ভয়টাকে কি বলা হয় খাসিয়াতন বলা হয় দুনিয়ার ক্ষেত্রে ঢাকার গলিগুলি সম্পর্কে জানা আছে যে কোনখানে ছিনতাইকারী ছিনতাই করে কোনখানে ডাকাত থাকে কোনখানে কি হয় সন্ত্রাসীরা থাকে জানে একটা লোক আর ভয় ভয়ে চলাফেরা করে ও আগে থেকে রেডি আছে আর একটা লোক এমনি ভয় করে যে কোনো জায়গায় ও জানে না যে কোথায় কি হয় না কোন খান কোন গলি ভালো কোন গলি খারাপ কিছু জানে কিন্তু এমনি ভয় করে বলতে পার্থক্য আছে না ঠিক ওই রকমই আর একটা পার্থক্য করেছেন এখানে কেউ কেউ সেটা হচ্ছে খাসিয়াতুন বলা হয় এমন ভয়ভীতিকে যাতে ভয়ের সাথে অন্তরে তাজিম শ্রদ্ধা থাকে আর আল্লাহর ক্ষেত্রে আল্লাহর ভয়ও আছে এবং তার সাথে সাথে কি আছে তাজিমও আছে ডাকাতকে মানুষ ভয় করে খনিকে ভয় করে কিন্তু শ্রদ্ধা করে করে না কিন্তু বাপ মাকে ভয় করে শ্রদ্ধাও আছে বাপ মায়ের সমান আল্লাহ সমান নয় জি সেই জন্য ঠিক আছে আরেকটি এবাদত হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া আল্লাহ দিকে ধাবিত হওয়া মহান আল্লাহর বাণী ও আনিব ইলা রব্বিকুম আসলিম লাহু নম্বর 54 আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর দিকে ধাবিত হও ও আসলেম লাহু এবং তার সামনে তোমরা আত্মসমর্পণ করো এ হচ্ছে এনাবাত এনাবাত মানে ফিরা আর তবা মানে ফিরা কেউ কেউ বলেছেন তবার এনাবা একই অর্থে তবে অনেক অলমারাই বলেছেন যে না এনাবাদ শব্দটি তবর চাইতে খাস কখনো কখনো একজন মুসলিম তব করে কিন্তু আল্লাহর দিকে ধাবিত নয় যেমন একজন লোক হারাম খেয়েছে তবা করছে কিন্তু এমন ধাবিত যে যখন তখন তাকে এই পাপটি কষ্ট দিচ্ছে এবং সে নিজেকে তিরস্কার করছে আর ভয় লাগছে যে এত বড় আমি অন্যায় করেছি এই করেছি এইরকম নয় তাহলে এর তবা তো আছে আর ওই গোনা করে না কিন্তু আল্লাহর দিকে অত ধাবিত না একজন লোক তবা করে পাঁচ অক্ত নামাজ ধরেছে একেবারে এত সুন্দর করে যে কোনোদিন জামা ছাড়ে না ফজরও কোনোদিন গায়েব থাকে না তাহার যুদ্ধ ধরে নিয়েছে এই ব্যক্তি তবার সাথে তাইবের সাথে সাথে মনিব আব্দুল মনিব আল্লাহ অভিমুখে আল্লাহর দিকে ধাবিত আরেকজন লোক তবা করেছে নামাজটা ধরেছে কিন্তু প্রায় ওই পেছনে গিয়ে কোন রকম জামাতটা ধরে কখনো কখনো জামাত ধরেও না ঘরে পড়ে নেই তবা করেছে পাঁচে চার করে না তবা করেছে কিন্তু এর তবা এই ধরের তো এ হচ্ছে তবা আর এনাবাতে পার্থক্য অনেকের কাছে তারপরে আরেকটি এবাদত হচ্ছে ইস্তেয়ানা সাহায্য কামনা করা এই এবাদগুলি সংক্ষেপে আগে উল্লেখ করা হয়েছে এর দলিল অদলিল ইস্তেয়ানা সাহায্য কামনা করা একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন অসাধারণ ক্ষেত্রে সুরে ফাতিহার আয়াত নম্বর পাঁচ ইয়াকানা আবুদু হে আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি তোমার কাছে সাহায্য কামনা করি গত সপ্তাহে এই আয়ার সম্পর্কে আলোচনা করেছিলাম সেজন্য আর বেশি কিছু বলছি না হাদিসে রয়েছে নবী করিম সাল্লাম আবদুল্লিন আব্বাস রাজি আল্লাহ তালাকে বেশ কিছু উপদেশ দিয়েছে তার মধ্যে একটি ছিল ওয়াইজা ইস্তান্তা ফাস্তাইন বিল্লাহ যখন তুমি সাহায্য চাইবে তখন কার কাছে সাহায্য চাও একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাও তিরমিজিতে হাদিসটি রয়েছে সাহায্য চাওয়া হচ্ছে দুই রকমের বোঝা গেছে একটি হচ্ছে আল ইস্তেহান্লাহ এমন কিছুর কাছে সাহায্য চাওয়া যা এমন কিছুর ক্ষেত্রে সাহায্য চাওয়া যেটা আল্লাহ ছাড়া কেউ করতে সক্ষম নয় এইরকম সাহায্য যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে চান তাহলে শির্ক হবে আর দ্বিতীয় সাহায্য চাওয়া হচ্ছে আল ইস্তেহানা ফিমা ইয়াকদের আলিহ মাখলুক এমন কিছুর ক্ষেত্রে সাহায্য চাওয়া যেটা আল্লাহর কোন সৃষ্টি করতে পারে আপনি আপনার গাড়ি দ্বারা কার দ্বারা সাহায্য নিচ্ছেন এখান থেকে হেঁটে গেলে খোবার যেতেই হয়তো এক ঘন্টার বেশি লেগে যাবে কিন্তু গাড়িতে পাঁচ মিনিটে পৌঁছে গেলেন সাহায্য নিলেন না লেনেন না সাহায্য নিচ্ছেন যাইজ না যাইজ নয় যাইজ ব্যক্তির কাছে সাহায্য নেওয়া হ্যাঁ বোঝা উঠিয়ে দেওয়ার যতটা উঠাতে পারে একজন মানুষ আপনাকে উঠিয়ে দিতে পারে মাথায় এতটাতে সাহায্য নেওয়া যাবে কিন্তু অসাধারণ ক্ষেত্রে গত সপ্তাহে এর উদাহরণ অনেকগুলি দিয়েছিলাম ঠিক আছে না ডাক্তার উদাহরণ দিয়েছিলাম ডাক্তারের কাছে সাহায্য নেওয়া একটা শরীয় সম্মত আর একটা শির যেমন আমার আমার কাছে একটু পানি নিয়ে আসেন আর ফোক দিয়ে চাইলেন একটা শরীয়ত সম্মত আর একটা শির্ক কেউ উদাহরণ দেবে এটা যেগুলো অত সপ্তাহের দিন এই দম করা ফোক দেওয়াটাই হ্যাঁ বলেন ভালো করে দেন যদি বলে এতে ফোক দিয়ে হ্যাঁ বা আমার অসুখ ভালো করে দেন তাহলে এটা এটা বড় শিল্প ভালো করেনা কে একমাত্র আল্লাহ কিন্তু যদি বলেন যে আমি অসুস্থ হয়েছি তো একটু আল্লাহর হস্তে একটু ফুক দিয়ে দেন হয়তো আল্লাহ পাক ভালো করবেন হ্যাঁ এর মাধ্যমে তো এটা জায়েজ এটা হচ্ছে জায়েজ বড় নবী সাল্লাহামের সন্ন্যত বোঝা গেছে জি সৃষ্টির কাছে এমন ক্ষেত্রে সাহায্য চাওয়া যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না শেখ সাল ফৌজান উদাহরণ দিয়েছেন যেমন জলবুর রিজিক রিজিকের ক্ষেত্রে আপনি আমার রিজিকের দিকে একটু সুদৃষ্টি রাখেন কফিল যদি বলেন আমার রুজি রিজিকের ক্ষেত্রে একটু সুদৃষ্টি রাখেন এটা জায়জ নাই রাজ্জাক রিজিক দাতাকে আল্লাহ কিন্তু যদি বলেন আমার বেতনটা একটু বাড়ায় না একটু খেয়াল রাখেন যাইজ না বেতন বাড়ার কথা বলো রিজিক দাতা মনে করলেন না কারণ বেতন বাড়াইতে পারবে ইচ্ছা করলেও আরেকটি একটি এবাদত হচ্ছে আজাহ মানে আশ্রয় কামনা করা এর দলিল এটাও একমাত্র আল্লাহর জন্য অসাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় নেওয়া যায় না বা দলিল আশ্রয় গ্রহণ করা বা আশ্রয় তলব করা দলিল মহান আল্লাহর বাণী কুল আউজ রব্বিল ফালাক হে নবী তুমি বলো আমি আশ্রয় গ্রহণ করছি ভোরের প্রতিপালকের ফালাক ভোর ভোরে যে ফর্সা হয় ওই সময়ের যিনি রব অর্থাৎ যিনি রাতের অন্ধকার দূর করে হ্যাঁ দিনকে নিয়ে আসেন হ্যাঁ তিনি হচ্ছেন ফালাকের রব তার কি করছি আশ্রয় গ্রহণ করছি তার নিকট আশ্রয় চাইছি কি থেকে আশ্রয় চাইছি সামনে আসছে কোলাউজবিল ফালাক মিন শারে মা খালাক অমিন শারে কাসিক নিদা বা কমিন শারে নাফাসাতে ফিল কদমিন শারে হাসিদিনে জাহাদ এই চারটি বিষয় থেকে বা চারটি বস্তুর অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি রব্বুল ফালাকের তাহলে বোঝা গেল যে মিনসারেমা খারাক আল্লাহ তোমার সৃষ্টির অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই এটা হচ্ছে এবাদাত এই আল্লাহ ছাড়া কারো কাছে যাবে কিন্তু যদি কোনো মানুষকে বলেন যে আপনি তো মুরব্বী লোক আল্লাহ পাকের মখলুকাতের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করবেন জায়েজ না শেরিক কারণ সাধারণ বিষয় কিন্তু সাধারণ বিষয় যদি হয় যেমন একটা লোকে তাড়া করে আসছে খুন করার জন্য আর এখানে লাফিয়ে এসে ঢুয়ে গেছে আমাকে আপনারা রক্ষা করেন মারার জন্য আসছে জায়জ কিনা তার জন্য জায়জ কারণ ও জানছে যে এতগুলি লোক আছে আর একজন লোক খুন করতে আসছে ওকে থামিয়ে নিতে পারবে না ঠিক আছে জি হ্যাঁ আল আসা তারপর আরেকটি এবাদত হচ্ছে বিপদ থেকে উদ্ধার কামনা করা বিপদে আপনি নিমজ্জিত হয়ে গেছেন বালা মুসিবতে পড়ে গেছেন এই বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করা এর দলিল কোরআনে করিমের সুরে আনফালের আয়াত নম্বর নয় রয়েছে আল্লাহ পাক বলছেন ইজ তাস্তাগিসুনা রব্বাকুম স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কি করছিলে উদ্ধার কামনা করছিলে ফরিয়াদ করছিলে ফরিয়াদ যেটা বলা হয় উর্দু শব্দটি ইস্তেগাসার অর্থ আমাদের দেশের লোকের ফরিয়াদ বুঝে ফরিয়াদ মানে অসহায় ব্যক্তি উদ্ধার কামনা করছে ডুবছে সাঁতার জানে না উদ্ধার কামনা করছে হ্যাঁ অথবা চারিদিকে আগুন লেগে গেছে নামতে পারছে না নিজে তখন জানলাটা খুলে কোন উদ্ধার কামনা করছে এটা হচ্ছে ইস্তেগাসা ইস্তেগাসা যখন তোমরা উদ্ধার কামনা করছিলে মক্কার মুশ্রেকদের অনিষ্ট থেকে বদরের প্রান্তে ফাস্তা তখন তোমাদের ডাকে আল্লাহ সাড়া দিলেন নবী করিমসাল্লাম দোয়া করছিলেন সাহাবাই কেরামগন আবাকার এক জায়গায় ওমার এক জায়গায় এইভাবে দোয়া করছিলেন তারা আল্লাহ কাছে দোয়া আল্লাহ আল্লাহ তুমি যে ওয়াদা করেছো যে মমিনদেরকে তুমি সাহায্য করবে রসুলের তুমি দান করবে তুমি তোমার ওয়াদা পূরণ করা আল্লাহ এ সাহাবা আজকে যদি এই দলটিকে তিনশো জনের দলটিকে তুমি ধ্বংস করে দাও ফালান্তবাদ ফেল আর্জে তাহলে পৃথিবীতে আর কখনো মনে হয় তোমার ইবাদত হবে না আজকে রক্ষা করো আমাদেরকে কার কাছে করছিলেন আল্লাহর কাছে ইস্তেগাসাও দুই রকম একটা হচ্ছে শরীয়ত সম্মত আর একটা হচ্ছে সিরকি আল ইস্তেগাসা বিল মখলুক এমন ক্ষেত্রে আল্লাহর সৃষ্টির কাছে সাহায্য চাওয়া যা আল্লাহ ছাড়া করতে পারেন না আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারেন না কেউ যদি সেটা আল্লাহর সৃষ্টির কাছে সাহায্য কামনা করে তাহলে সেটা কি হবে বড় শির হবে সুতরাং ফামান ইস্তাকাসা বেগাইরিল্লাহ আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি কেউ ফরিয়াদ কামনা করে মিনজিনের জিনের কাছে অথবা কোনো মানুষের কাছে অথবা অনুপস্থিতদের কাছে অনুপস্থিতদের কাছে আপনি এখান থেকে যদি আপনি ডাক দেন বাংলাদেশের আপনাদের আউলিয়ার দেশ তখন ওখানকার মানে মৃত না মৃতকে তো এখান থেকেও যদি ডাকেন তো শির কারণ ও তো মৃত ওর কাজকর্ম বন্ধ হয়ে গেছে কিন্তু জীবিত আপনি মনে করছেন আমাদের অলিয়া উলিয়ার অভাব দেশে বেঁচে আছে হ্যাঁ অলিয়া উলিয়ার দেশ এখান থেকে যদি বললেন যে অলিয়া আমাকে রক্ষা করেন আমাকে খনিতে আক্রমণ করছে ঠিক না এটা কি বড় শির কারণ গায়েব একমাত্র আল্লাহ গায়েব থেকে মদত করতে পারেন কেউ পারেন আর অমাকন্যা গায়ব আল্লাহ বলছেন আমি কখনো গায়েব না আর মানুষ হয়েছে গায়ব অনুপস্থিত এখানে অথবা আমওয়াতুন কাছে এটা হচ্ছে আল্লাহর সাথে শির করা অসাধারণ ক্ষেত্রে যেটা মানুষ করতে পারে না আর আরেকটা ফরিয়াদ কামনা করা হচ্ছে সৃষ্টির কাছে যে উপস্থিত আছে জীবিত আছে আর করতেও পারবে কয়টা শর্ত দেখেন প্রথম কথা যে সৃষ্টির কাছে আপনি উদ্ধার কামনা করছেন বা সাহায্য চাইছেন সেই ব্যক্তি উপস্থিত এখানে আছে আপনার হাতের নাগালে আছে আর জীবিত আছে মৃত না আর সক্ষম সেই কাজটি করতে এই তিনটি শর্ত যদি থাকে আর যদি সাহায্য চান তো জায়জ কিনা জায়জ এইগুলোকে সরিয়ে নিয়ে যান বাইরে নিয়ে যান যদি আপনাদের কাউকে বলি জায়জ না জায়জ নয় হেল্প নিলাম না নিলাম না দেখতে খারাপ লাগছে নিয়ে যান হেল্প নিলাম না নিলাম না জায়জ কিন্তু যদি অসাধারণ ক্ষেত্রে হ্যাঁ অসাধারণ ক্ষেত্রে যদি কোনো কিছু করা হয় তাহলে অথবা সাধারণ যদি এখান থেকে এখান থেকে দু চার কিলোমিটার দূরে অথবা বিল্ডিং এর বাইরে আছে কেউ এখানে আমাদের আওয়াজ শুনে না আর যদি মনে করি যে আল্লাহ নেক বান্দারা সবেরা মাসাল্লাহ সব অলিয়া উলিয়া সৌদি আরবে তো সবচেয়ে বড় অলিয়া থাকা উচিত এখানে কিন্তু কখনো তো শুনলেন না সবগুলি অলিয়া ভারত এসছে যতগুলি অলিয়াউলের কিচ্ছা কাহিনী সব ওই ইরান থেকে নিয়ে ভারত ইসলাম সেন্টারের ডাইরেক্টর বসে আছেন কিছু হ্যাঁ একজন মমিন নেক বান্দা যদি এখান থেকে আমরা বলি যে ডাইরেক্টর সাহেব একটু আমাদের এগুলোর ক্ষেত্রে একটু হেল্প করেন বা সাহায্য করেন জাহেজ হাজির না নিচে আছে শোনে না বোঝা গেছে শোনে না সাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে যেটা করতে পারে বা উদ্ধার কামনা করা যেতে পারে সুরায় কাসাসের আয়াত নম্বর পনেরোতে রয়েছে যে ঘটনা গত সপ্তাহে শুনেছিলাম মৌসা আলি ইসলামের বংশের লোকটি যখন তাকে মারছিল ফেরানোর বংশের লোক তখন কি করেছিল বলেছিল আমাকে উদ্ধার করো আমাকে রক্ষা করো না হলে মেরে দিবে আমাকে ফাস্তাহ আবু আদুহি কাছে সেই ব্যক্তি ফরিয়াদ করলো উদ্ধার কামনা ওই ব্যক্তি যেই ব্যক্তি তার দলের ওই ব্যক্তির বিরুদ্ধে যেই ব্যক্তি শত্রু বংশের মিন শত্রু অর্থাৎ ফেরাউনের বংশের জবাই করা এবাদত সুতরাং জবাই আল্লাহর জন্য হইতে হবে দলিল জবাই যে আল্লাহর জন্য এর বা দলিল কি কলো তার মহান আল্লাহর বাণী সুরে আনাম আয়াত নম্বর একশো বাষট্টি আল্লাহ পাক এরশাদ করছেন কুল হে নবী তুমি বলো ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নসকি আমার কোরবানি জবাই নসক মানে জবাই ও মাহিয়ায় আমার জীবন অমামাতি আমার মরণ লিল্লাহ রব্বিল আলমিন বিশ্বজাহানের প্রতিপালকের জন্য একমাত্র তাহলে নামাজ যেমন এক আল্লাহর জন্য হবে তেমনি জবাই হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য সারা জীবন আপনার আল্লাহর জন্য মত মতের মালিক আল্লাহ ছাড়া কেউ না হায়াতের মালিকও কেউ না সহি হাদিস সহি মুসলিমে হাদিস রয়েছে আলিবিন আবি তালিব রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত লান আল্লাহ মানে জাভাই লেখাই আল্লাহ লানত রয়েছে ওই ব্যক্তির ওপর যে ব্যক্তি কি করে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে এই জবাই সম্পর্কে গত সপ্তাহে কিছু কথা হয়েছিল জবাই শেখ সরেল ফৌজান চার ভাগে ভাগ করেছেন একটু দেখা যাক একটা জবাই হচ্ছে সান্নিধ্য লাভের জন্য এবং তাজিমের জন্য তাতে তাজিম শ্রদ্ধা সম্মানও রয়েছে আর নৈকট্য লাভ উদ্দেশ্য যে এই জবাইয়ের মাধ্যমে কি করব তার সান্নিধ্য লাভ করব। এটি হচ্ছে এবাদত ওয়াহাজ আল্লাহ ইল্লা এটি একমাত্র আল্লাহর জন্য বিসমিল্লাহ আল্লাহ আকবার জবাই করছেন জবাই করে আপনি কোরবানি কোরবানির কোরবানি অথবা আকিকা উদ্দেশ্য কি আল্লাহর সান্নিধ্য লাভ করা আল্লাহর নৈকট্য অর্জন করা এটা একমাত্র আল্লাহর জন্য সুতরাং কেউ যদি জিনের জন্য এই জবাইটা জিনের জন্য করে হ্যাঁ শয়তানের জন্য করে অথবা কোনো শাসকের জন্য করে ওর শ্রদ্ধা তাজিমে যে এর জন্য জবাই না করলে আমার ক্ষয়ক্ষতি করে দিবে হ্যাঁ ইত্যাদি তাহলে এটা শিখাবে সুরা কাউসারের আয়াত নম্বর দুই ফাসাল্লের আব্বেকা অনাহার যে রবের জন্য আপনি সলাত আদে নামাজ পড়বেন তার জন্যই জবাই করবেন দ্বিতীয় জবাই হচ্ছে গোস্ত খাওয়ার জন্য জবাই করা বাড়িতে গোস্ত খাবেন একটা খাসি দিলেন জবাই করে একটা মোরগ দিলেন জবাই করে একটা গরু দিলেন জবাই করে হ্যাঁ কিসের উদ্দেশ্যে গোস্ত খাওয়ার জন্য তো এটা জায়েজ গোস্ত খাওয়া যেমন জায়জ তেমনই জবাই করাটাও জায়েজ ফাহাদাল আবাসাবি তাকার হাত কারো শ্রদ্ধার জন্য আর কারো নৈকট্য লাভের জন্য জবাই করা হয়নি প্রয়োজন ছিল খাবো দাবো সেই জন্য জবাই করা হয়েছে এটা এবাদতের অন্তর্ভুক্ত নয় তিন নম্বর জবাই হচ্ছে আজাবু আলাওয়াজিল ফারহে সরুর আনন্দ ফুর্তি করার জন্য জবাই করা তাজিমের জন্য নয় সান্নিদুল্লাহের জন্য না আনন্দ ফুর্তি করার জন্য দুই বছর পরে আপনি দেশে গেছেন অনেক দিন পরে আপনার মা বাবা আপনাকে পেয়েছে যেই দিন গেছেন এক দিয়ে একবারে গরু জবাই করে নিজেও খাবো ছেলেকেও খাওয়াবো আর গোটা গ্রামবাসী খাওয়াবো যাই না যাই নাই আনন্দের জবাই আনন্দের জবাই জি এইরকমই যারা ধরেন ইলেকশনে জিতছে যদি এই কাজটি করে জায়জ না জায়জ নয় ইলেকশনে জিতছে ওদের দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আনন্দ ওটা আনন্দ এই আনন্দ জায়জ কিন্তু মদ খাওয়া মদ খাওয়ানো মদ খাওয়া এই খাওয়া ভোট নেই হ্যাঁ অথবা আগে থেকেই করে যে যতগুলি আমার ইয়ে আছে কর্মী আছে সবকে মদ খাওয়াবে আর সবকে নিয়ে নাচ গান করবে হ্যাঁ এগুলো হারাম কারণ কাজগুলি হারাম যেমন এটা কখন হয় বেমনাসবতে জওয়াজ বিবাহের সময় বিবাহের সময় আমাদের দেশে কটা গরু জবাই হয় বড় একটা বিবাহের কথা বলেন কটা গরু জবাই হয় সাধারণত হ্যাঁ দু চার পাঁচটা হয় আমরা যখন মদিনায় লেখাপড়া করতাম তখন শেখ আইব হাফেজাহল্লা বিয়ে করলেন দ্বিতীয় বিয়ে বড় বড় কারি আপনারা জানেন হয়তো মসজিদ নবীতে এককালে বিয়ে অনুমতি করেছেন শেখ আইব সাহেব বিবাহ করলেন তো পনেরোটা উঁট জবাই করেছেন যাইজ না যাইজ নাই যাইজ খুশির জন্য আনন্দ বিয়ের পলিমা করবো বেশি করে আপনার পয়সা আছে খাওয়ান এইরকমই নতুন বাড়িতে গেলেন একটু খাবো আমরা সবাই একটু আমোদ ফুর্তি করে যাই যাবে যাই নাই সবাই করলেন অথবা কেউ এসছে বাইরে থেকে ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজন এসছে বোন বেড়াইতে আসছে আমার বাড়ি হ্যাঁ আমার ইত্যাদি যে কেউ এসছে জি শ্বশুর এসছে শাশুড়ি এসছে একটু গোটা ওই এক কিলো দু কিলো গোস্ত না কিনা গোটা আমি জবাই করবো জায়েজ চার নম্বর জবাই হচ্ছে আজাবহ মিন আজালি তাসাদ্দুক বিল্লাহমি আলাল ফোকার আল জবাই করা এই উদ্দেশ্যে যে এই গোস্তটা গরিব মিসকিনকে বিতরণ করবো এতিম বিধবাকে বিতরণ করব। তো এই জবাইটা হচ্ছে কি শুধু জায়েজ না নেকির কাজ আরে গোস্ত খাওয়াতে নেকি নেই কিন্তু যখন গরিব মিসকিনকে খাওয়াইলেন তো অতিরিক্ত নেকির দিকটা বেড়ে গেল জায়েজ তাহলে জবাই কয় এরকম হইলো চার রকম হলে ভালো মনে রাখিবেন এ হচ্ছে বিস্তারিত জবাই সম্পর্কে আলোচনা মান্যতের দলিল মান্যত একটি গুরুত্বপূর্ণ এবাদত এই মান্যত যখন এবাদত একমাত্র কার জন্য হইতে হবে আল্লাহর জন্য কোন সৃষ্টির জন্য জীবিত মৃতের জন্য মান্যত জায়জ নয় ইউফুন দাহারের নম্বর যে মুসলিম যারা তারা তাদের মান্যত পুরা করে আর এমন দিনকে ভয় করে যার অনিষ্ট ব্যাপক তো এই মান্যত প্রথম কথা মান্যত কাকে বলে দেখি মান্যতের সংজ্ঞা সম্পর্কে কি জানেন মানত কাকে বলে দেখি আর কেউ মানত কাকে বলে হ্যাঁ দান করা তোর সাদকা হইল সাদকা থেকে ভিন্ন করতে হয় মানতকে এইভাবে সংজ্ঞা হবে না এমন ভাবে সংজ্ঞা করতে সূক্ষ্ম সেটা হচ্ছে যে নিজের ওপরে এমন কিছুকে আবশ্যক করে নেওয়া যা শরীয়তে আবশ্যক করা হয়নি এটা হচ্ছে মান্যতের সংজ্ঞা ভালো করে নোট রাখেন মগজে অথবা কাগজে মগজে অথবা কাগজে হঠাৎ করে সৌদি আরবে বেরিয়েছে অবশ্য তো কি বললাম হ্যাঁ এলজামুল ইনসান নাফসাহু বেশাইয়িন লাম ইউলজিমহু বা লাম ইয়ালজামহু বিআসলি শারা নিজের ওপর এমন কিছুকে আবশ্যক জরুরি করে নেওয়া বা নিজেকে একবারে নিজের ওপর অপরিহার্য করে নেওয়া যা শরীয়তে আপনার উপর অপরিহার্য করা হয়নি বা আপনাকে বাধ্য করা হয়নি অথচ নিজেকে বাধ্য করে ফেলেছেন আপনি আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশে চলে যায় বা বিদেশ থেকে যদি সহি সালামত চলে আসে তিনটা রোজা রাখবো এই রোজা রাখা ফরজ ছিল না নফল হয়েছিল কিন্তু এই কথা বলাতে কি হয়ে গেল ফরজ হয়ে গেছে একেবারে রমজানের ফরজ রোজার মতো ফরজ যদি কাজটি জায়জ হয় তাহলে আর হারাম যদি হয় অবশ্যই করা যাবে না তখন অবশ্যই করা যাবে না আল্লাহ যদি আমার ছেলেটা সহি সালামত বিদেশ থেকে ফিরে চলে আসে তো মাজারে একটা খাসি দেবো জাইজ হ্যাঁ আমাদের দলের লোকদেরকে মদ খাওয়াবো জাইজ হ্যাঁ না জাইজ নাই যে কোনো হারাম হোক না কেন সিরকের হারাম হোক আমি একটা বাড়িতে মিলাদ করাবো বিদাত বিদাত জায়জ নাই হারাম সুতরাং জায়জ নাই জি জায়জ কাজ হইতে হবে নবী করিম সাল্লা আল্লাহ ফালিয়তে হোক কেউ যদি মান্নত করে যে আল্লাহর আনুগত্য করবে নেকির কাজ করবে ভালো কাজ করবে জায়জ কাজই হচ্ছে আনুগত্য করা সেটাও ফালিওতেও তাহলে যেন আল্লাহর আনুগত্য করে মানে কাজটা করে অবশ্যই অমান্না যারা ইয়াসি আর কেউ যদি এই মানত করে যে আল্লাহর নাফারমানি করবে গুনহার কাজ করবে তাহলে ফালা ইয়াসিহি আপনার প্রতিবেশী খুব জ্বালা যন্ত্রণা করছিল জুলুম অত্যাচার করছিল আপনার বাপ মায়ের আপনার ওপর আপনি হ্যাঁ, মানত করে ফেলেছেন যে আল্লাহ যদি একটু সচ্ছল করে আর সৌদি আরব থেকে টাকা পয়সা নিয়ে আসতে পারি তো বেটাকে দেখব হ্যাঁ, গন্ডা দিয়ে মারাবো জায়েজ জায়েজ নয় জায়েজ নয় কিন্তু হারাম মান্যত আপনার এই ক্ষেত্রে একদল ওলামারা বলছেন যে এই ক্ষেত্রে কাফারা দিতে হবে কসমের কাফারা এটা যেন কসমের মতো হয়েছে কাফারা দিতে হবে আল্লাহ আলম তাহলে মান্নত যখন এবাদত মান্নত এবাদত কি করে জানলাম মান্নত এবাদত এইভাবে জানলাম যে আল্লাহ ফাকর সুরায় হজে বলেছেন যে হ্যাঁ, সোম্মালিয়াকুজু আহম ওয়াল ইউফু নজুর আহম হাজি সাহেবরা তাদের যেন ময়লা আবর্জনা দূর করে মানে মাথা মুন্ডন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এহরাম খোলার পর এহরাম খোলার পরের যে অবস্থাটা ওইটা আল্লাহ বর্ণনা করেছেন ওয়ালিউফু নজুর আহম এবং তাদের মান্যত যেন পুরা করে তাদের মান্যত যেন পুরা করে তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক এখানে মান্যত এবাদত বলে আল্লাহ পাক কি বলছেন হজের ক্ষেত্রে মান্যত পুরা করতে বলছেন এখানে কোন মান্যতকে উদ্দেশ্য করা হয়েছে এই এখানে আরেকটা কথা বলা জরুরি মান্যত মুক্তা দুই অর্থে ব্যবহার নাজার শব্দটি কোরআনে হাদিসে দুই অর্থে ব্যবহৃত হয়েছে একটা হচ্ছে ফরজ কাজগুলি আদায় করাকে নাজার বলা হয়েছে ওয়ালিউফু নজুর রহমানে হজের কাজকর্মগুলি যেন সম্পূর্ণ করে এখানে এটা সবচেয়ে বড় কাজ আপনার মান্যত আপনি নিজেকে বাধ্য করে নিয়েছেন সেই জন্য বাধ্য হয়েছেন কিন্তু নামাজ আল্লাহ বলেছেন পাঁচ অক্ত পড়তে হবে সেজন্য বাধ্য রোজা রাখতে হবে হজ শুরু করে দিয়েছেন শেষ পর্যন্ত কাজগুলি করা আবশ্যক হ্যাঁ বাধ্য কিনা তো এবাদত বন্দী যেগুলো ফরজ অজেব এবাদত কি সেগুলি আদায় করার ক্ষেত্রেও মানস শব্দটি ব্যবহৃত হয়েছে জি তো এই ছিল মান্নত মান্নত যখন একটি গুরুত্বপূর্ণ এবাদত লায়াজুজ ইল্লা আল্লাহ ছাড়া কারো জন্য জায়েজ নয় ফামান নাজার আলী কাবরিন কেউ যদি কবর মাজারের জন্য মানত করে যে আমি কবর মাজার একটা চাদর চড়াবো ফুল দেব আউসানামিন অথবা মূর্তি দেব দেবীর জন্য আও গাইরাজ আলীকে অথবা অন্য কিছু আমি স্বাধীনতা দিবসে আমি ওই জাতীয় দিবসে আমি নিয়ে গিয়ে শহীদ মিনারে ফুল চড়াবো এগুলি জায়েজ হারাম সুতরাং এই মানত পুরা করা জায়েজ নয় ফাঁকা আশরা কাবিল্লা তার আল্লাহর সাথে শির করবে ওহা নাজর মাসিয়াতিন আর সেটা হচ্ছে গোনহার মান্যত ওয়াশির আর শির্কের মান্যত এ হচ্ছে আমাদের আজকের আলোচনা এখানে আমাদের আলোচনা শেষ হচ্ছে এরপরে আমরা নতুন আলোচনায় ঢুকবো সেটা হচ্ছে তিনটি মূলনীতির দ্বিতীয় মূলনীতি দ্বিতীয় মূলনীতি কি আল্লাহর দিন সম্পর্কে জানা প্রথম মূলনীতি যেটা আলোচনা শেষ হলো সেটা হচ্ছে আল্লাহকে চেনা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়ে গেল এক তৃতীয় অংশ কিতাবের আর দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ একজন মুসলিমের জন্য তৃতীয় হচ্ছে আল্লাহ পাকের রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহ থেকে সেই আলোচনা শুরু হবে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ পাক আলম যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন ভালো পথে চলার তৌফিক দান করেন আল্লাহ পাক তৌহিদ বুঝার তৌফিক দান করেন সন্ন্যত বুঝার তৌফিক দান করেন কোরআন এবং সন্না তহিদ সন্না মোতাবেক জীবনযাপনে তৌফিক দান করেন শির্ক বিদাত থেকে সমস্ত রকমের পাপ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল দোষ দান করে সুবাহ রব্বিক রব্বিল ইজাত মায়াসেফুন ওসালাম আলমুর সালিন আলহামদুলিল্লাহ রবিল আলম যারা প্রশ্ন করবেন থাকেন বাকিরা চলে যেতে পারেন সমস্যা নেই আমাদের আলোচনা ঠিক টাইমে শেষ হয়ে গেছে হ্যাঁ। কোরবানির সাথে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একটা ভাগ রাখা কোরবানি রাখা এরকম অথবা একটা গোটা যে এটা আমি রসুল্লাহ সাল্লাম নামে করলাম কোরবানি যে কোনো মানুষের নামে করা যায় এই হিসাবে করা যাবে কিন্তু যদি দেখা যায় যে নবী সাল্লাম সাহাবাই আদর্শ কি ছিল তাহলে এইরকম আদর্শ ছিল না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম যতটা নেকির মুখাপেক্ষি তার চাইতে অনেক অনেক গুণে আপনি আমি নেকির মুখাপেক্ষি হ্যাঁ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আমার চরকায় তেল দিতে হবে আপনাকে আপনার চরকায় তেল দিতে হবে এটা বেশি জরুরি বোঝা গেছে তো এই জন্য সাহাবাই কেরামরা এই কাজটি যদি খুবই স্বভাবের কাজ হ্যাঁ, যে নিজেকে না দিয়ে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা না করা নবীর জন্য কোরবানি করা কোন সাহাবি করেননি অথচ সাহাবিরা জেহাদ করেছেন জানের কোরবানি করেছেন কিন্তু গরু আর খাসি আর মুটের কোরবানি করে নবীকে বকসান নাই বোঝা গেছে জানের কোরবানি করে জেহাদের ময়দানে তো যার ফলে এটা সুন্নতি তরিকা নয় আর এর সাথে সাথে মনে রাখবেন যে আপনি যদি আপনার নামে কোরবানি করেন আপনার পরিবারের ছেলে মেয়ের নামে কোরবানি করেন একটা ভাগ অটোমেটিকলি কে পাচ্ছেন রাসুল্লাহ পাচ্ছেন আপনি বলেন আর নাই বলেন কারণ এই কোরবানি কার কাছ থেকে শিখেছেন রসুল্লাহ কাছ থেকে এই রাস্তা কে দেখিয়েছেন দেখিয়েছেন এর জন্য যত রাকাত নামাজ পড়ছেন ফরজ হোক আর নফল হোক আর যত আপনি দোয়া করছেন যত তসবি পড়ছেন যত রোজা রাখছেন যত হজ করছেন যত করছেন যত ভালো কথা বলছেন এই বাপ মায়ের সাথে সদ ব্যবহারটা করছেন ইমানই চেতনা নিয়ে যে আল্লাহ এটা ফরজ করেছেন এই সবগুলির এক ভাগ করে নবী করিম সাল্লাহ আমল নামায় দাঁড়িয়ে পালে পৌঁছিতে আছে পৌঁছিতে কত নেকি তার কাছে যাচ্ছে আবার ও তোর উপরন্ত একটা করবেন এই বছর নবীর নামে করলাম আগামী বছর আমার নামে করবো বেদাতি তরিকা আপনার আপনার নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা উচিত আর তা না করে নিজেকে একেবারে বঞ্চিত করে নবীন নামে তারপরে সাহাবাই কারণ আদর্শ